স্বাগতম স্বাগতম মাহেরম যা স্বাগতম স্বাগতম মাহেরম যা স্বাগতম স্বাগতম মাহেরম যা তুমি শুভে সাদিকে বিমল ভোরে তুমি পাপে বিদগ্ধ জীবনের তরে তুমি শুভে সাদিকে বিমল ভরে তুমি পাপে বিদগ্ধ জীবনের তরে আশার জয় স্বাগতম স্বাগতম বাহেরম যা স্বাগতম স্বাগতম মাহেরম যা তুমি রাজা প্রজার তরে সাম্যের বাণী শোনাও সে যেন জয়ের ভূষ তুমি রাজা প্রজার তরে সাম্যের বাণী শোনাও সে যেন জয়ের ভূষ তুমি আধার কালো সব দূর করার এক মহাসোপান তাই তোমার সুরে সুরে গড়ব জীবন তোমার সুরে সুরে গড়ব জীবন এই আমাদের পন স্বাগতম স্বাগতম মাহেরম যান স্বাগতম স্বাগতম মাহেরম যান তুমি এসে কেড়ে নাও হতাশ মনের ছায়া থাকে না তাই তো গ্লানি তুমি এসে কেড়ে নাও হতাশ মনের ছায়া থাকে না তাই তো গ্লানি তুমি হিংসা নীতি সব মুছে দাও বলে থাকে না হানা হানি তাই তোমার সুরে সুরে গড়ব জীবন তোমার সুরে সুরে গড়ব জীবন এই আমাদের পাগতম স্বাগতম স্বাগতম মাহেরম যা স্বাগতম স্বাগতম মাহেরম জান তুমি সুবহে সাদিকে বিমান ভরে তুমি পাপে বিদগ্ধ জীবনের তরে তুমি সুবহে সাদিকে বিমান ভরে তুমি পাপে বিদগ্ধ জীবনের তরে আশার জয় স্বাগতম স্বাগতম মাহেরম যান স্বাগতম স্বাগতম মাহেরম যান স্বাগতম স্বাগতম মাহেরম যান স্বাগতম স্বাগতম মাহেরম যান